জাবির রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা জায়সুল খাবত অভিযানে ছিলাম আমাদের সেনাপতি করা হয়েছিল আবু উবায়দাহ রদিল্লাহ তালাহুকে এক সময় আমরা অত্যাধিক ক্ষুধার্ত হয়ে পড়লে সমুদ্র এমন একটি মৃত মাছ তীরে নিক্ষেপ করল যে এত বড় মাছ কখনো দেখা যায়নি এটিকে আম্বর বলা হয় আমরা অর্ধ মাস এটি খেলাম আবু উবায়দাহ রদিল্লাহ তালাহ এর একটি হাড় তুলে ধরলেন এবং এর নিচ দিয়ে একজন অশ্বারোহী অনায়াসে অতিক্রম করে গেল